প্রভু আল্লাহ সৃজন করলেন সমীন আসমান ঢেউয়ে বরা সাগর নদী পাখির কলতান প্রভু আল্লাহ সৃজন করলেন জমিন আসমান ঢেউয়ে বরা সাগর নদী পাখির কলতান প্রভু আল্লাহ সৃজন করলেন জমিন আসমান ডেবে বরা সাগর নদী পাখির কলথান কণ্ঠে বরা তার প্রশংসায় কণ্ঠে বরা তার প্রশংসায় হাজার পাখির গান সুজলা সফলা এবমে চড়ায়ালর লরবান সুজলা সফলা এবমে চড়ায়ালর লরবান প্রভু আল্লাহ সৃজন করলেন জমিন ও আসমান দেবে ভরা সাগর নদী পাখির কলতান প্রভু আল্লাহ সৃজন করলেন জমিন ও আসমান ঢেউয়ে বরা সাগর নদী পাখির কলতান কণ্ঠে বরা তার প্রশংসায় কণ্ঠে বরা তার প্রশংসায় হাজার পাখির গান সোজালা সোফলা এ ভূমি চড়ায়ালর বান সুজলা সফলা এবমি চড়ায় আলোর সূর্যের আলো দিনে ঘেরা অন্ধকারে রাত সূর্যের আলো দিনে ঘেরা অন্ধকারে রাত তোমার সে জন্যে খেল ভুবন চড়াইল প্রভাত তোমার সেজন নেকের ভুবন চড়াইল প্রবাদ সূর্যের আলো দিনে ঘেরা অন্ধকারে রাত তোমার সেজন নিখিল ভুবন চড়াইল প্রভাত রঙ্গিন চাঁদে আলোর তারা রঙ্গিন চাঁদে আলোর তারায় সাজালে আসমান সোজল সোফালা এবমে চড়ায় আলোর বান সোজল সোফালা এবমে চড়ায় আলোর বান প্রভু আল্লাহ সে জন করলেন জমিন আসমান দেওয়ে বরা সাগর নদী পাখির কলতা প্রভু আল্লাহ সৃজন করলেন জমিন আসমান ঢেউয়ে বরা সাগর নদী পাখির কলতান কণ্ঠে বরা তার প্রশংসায় হাজার পাখির গান সোজালা সোফালা এবং ভূমি চড়ায়ালোর বান সুজলা সুফলা এবমি চড়ায়ালোর দরবার ফুলে ফলে সুন্দর বাগান তুমি সাজালে ফুলে ফলে সুন্দর বাগান তুমি সাজালে কলি থেকে ফুল মালিক তুমি ফোটালে কলি থেকে ফুল মালিক তুমি ফুটালে ফুলে ফলে সুন্দর বাগান তুমি সাজালে কলি থেকে ফুল মালিক তুমি ফুটালে তোমার সৃষ্টি আলোকিত তোমার সৃষ্টি আলোকিত তামামে জাহান সুজলা সুফলা এবমি চড়ায়ালোর বান সুজলা সুফলা এবমি চড়ায়ালোর বান প্রভু আল্লাহ সৃজন করলেন জমিন ও আসমান ঢেউয়ে বরা সাগর নদী পাখির কলতান প্রভু আল্লাহ সৃজন করলেন জমিন ও আসমান ঢেউয়ে ভরা সাগর নদী পাখির কলতান কণ্ঠে বরা তার প্রশংসায় হাজার পাখির গান সুজলা সফলা এবং চড়ায়ালোর বান সুজলা সফলা এবং চড়ায়ালোর বান সুজলা সফলা এবং চড়ায়ালোর বান